পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে হেদায়ত দান করেছেন আমাদের হেদায়তের জন্য আল কোরআনুল করিম নাজিল করেছেন আমাদের হেদায়তের উদ্দেশ্যে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে নবী এবং রসুল করে পাঠিয়েছেন আমি প্রতিদিন আধা ঘন্টা আপনাদেরকে সিরাতুল নবীর আলোচনা শুনিয়ে দেব তারপর ইনশাআল্লাহ তালা শেখ মহলুসুর রহমান আলোচনা করবেন বিশেষ করে আজকে আধা ঘন্টা আপনাদের সাথে কখনো আগে কখনো পরে কিন্তু আমি সিরাতুল নবীর আলোচনা বেশি করব কারণ রমজানের আলোচনা অনেক শুনছেন আর মাঝে মধ্যে কিছু আলোচনা রমজানের হবে আরও যেসব বিষয়ের প্রয়োজন রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি বিশেষ করে মুসলিমদের জন্য জরুরি যেসব ঘাটতি ত্রুটি রয়েছে সে সম্পর্কে অথবা যেসব বিষয় সম্পর্কে আমাদের ভুলভ্রান্তি রয়েছে সে সম্পর্কে ইনশা আল্লাহ তালা আলোচনা হতে থাকবে তবে এই রোজার অবস্থায় সিরাতুন্নবী শুনতে আশা করি ভালো লাগবে যদিও অল্প সময় অল্প কথায় শোনাব আজকে থেকে সতেরো বছর আগে যখন আমরা প্রথম ইফতার ক্যাম্প শুরু করি চোদ্দশো বিশ হিজড়িতে এখন চোদ্দশো ছত্রিশ তার মানে সতেরোতম এটা হচ্ছে সতেরোতম ইফতার ক্যাম্প তো অনেক ভাইরাই থাকতে পারেন যারা পুরানো প্রথম চার বছর ইফতার ক্যাম্প ওখানে হইতো কিন্তু যে জামে মসজিদের বড় যে জামে মসজিদ শিখ ওর পাশে যেখানে বড় একটা বিল্ডিং হয়েছে আল মজেল বিল্ডিং সেই জায়গাটি খোলা মাঠ ছিল ওখানে হইত তো ওখানে আমি প্রথম দিকে তিন চার বছর সিরাতুল নবীর আলোচনা করেছি মাঝে মধ্যে প্রথম দিকে শুধু রোজা রমজানে কিছু আলোচনা জাকাতের আলোচনা নামাজ তৌহিদ একদিন একদিন করে আলোচনা করে দিয়ে বাকি গোটা রমজানটা সিরাতনবীর আলোচনা করেছি তারপরে মাঝখানে একটা যুগ গিয়েছে আজকে থেকে দশ বছর আগে প্রায় তখন কেসাসুল আম্বি আলোচনা করেছি আদাম আলাইসাল্লাম থেকে শুরু করে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত অধিকাংশ আলোচনাগুলো তাতে এসেছে আমার মনে পড়েছে শেষ আলোচনা ইউসুফ আলাইসাল্লামের আলোচনা এখানেও করেছি কয়েক বছর আগে যাই হোক তার হয়তো অনেক কিছু রেকর্ড হয়নি আর অনেক নতুন ভাইয়েরও আসছেন আমাদের বিশেষ উদ্দেশ্য হচ্ছে এখানে যেসব ভাইয়েরা হাজির হচ্ছেন তাদের কিছু উপকৃত করা তাদের কিছু লাভ হোক আর সিরাতুল নবী নবী আলি সাল্লামের জীবনী জানাও ফরজ নবী করিম সাল্লামের জিন্দগি সম্পর্কে জানাও ফরজ একজন মুসলিমের জন্য মনে রাখবেন তিনটি জিনিস জানা ফরজ তিনটি জিনিস জানা ফরজ এই তিনটি ইসলামের মূলনীতি অসুল বুনিয়াদী বিষয় বেসিক বিষয় মনে রাখবেন একটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা মারিফাতুল্লাহ আল্লাহ সম্পর্কে জানা প্রত্যেক মানুষের জন্য ফরজ আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ নিজে কি বলেছেন তার সম্পর্কে এবং তার রাসুল সাল্লাহ কি বলেছেন এইভাবে জানতে হবে নয় যে কিচ্ছা কাহিনী এই সেই আর ভুল আকিদা না সহি কথা জানতে হবে আল্লাহ কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাম কি বলেছেন আল্লাহ পাকের জাত এবং সিফাত সম্পর্কে নাম গুণাবলী সম্পর্কে আল্লাহর কাজ সম্পর্কে আল্লাহ পাকের আজমাত সম্পর্কে আল্লাহ পাকের কিবিরিয়া সম্পর্কে এসব বিষয়গুলি আর তারপরে জানতে হবে আল্লাহ পাকের দিন সম্পর্কে যে দিন নাজেল করেছেন দিন সম্পর্কে জানতে হলে কোরআনে কেরিমের জ্ঞান লাগবে কি আদেশ কি নিষেধ আল্লাহ কি করতে বলেছেন আর কি করতে নিষেধ করেছেন কি বলতে বলেছেন কি বলতে নিষেধ করেছেন তো এই দ্বিতীয় বিষয় আল্লাহর দিন সম্পর্কে জানা মারিফত দিন ইল্লাহ আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা আর তিন নম্বর হচ্ছে মারিফত রসুল ইল্লাহ সাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা এই তিনটি জিনিস সম্পর্কে জানা প্রত্যেক মানুষের জন্য ফরজ আর বিশেষ করে যারা মুসলিম হয়েছেন তাদের জন্য তাদের দিন সম্পর্কে জানা ফরজ কারণ দিন না জেনে আমল করলে লাভ হবে না কি আমল করবেন জানেন না সঠিক দিন তো তারপরে তাদের রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানা ফরজ কারণ রসুলকেই যদি না জানেন যিনি আপনার জন্য আমার জন্য আদর্শ মানব আইডিয়াল মানুষ উসো হাসানা তাহলে কাকে আপনি অনুসরণ করবেন কার পেছনে পেছনে আপনি চলবেন এই জন্য রাসুল্লাহাম সম্পর্কে কিছু কথা আমরা ধারাবাহিক এই রমজান মাসের যে কয়দিন বাকি আছে আলোচনা করব আল্লাহ পাক সাদ করছেন কোরআনে কেরিমের একটি আয়াতে সুরাতুল জুমাই বাসাফিল আল্লাহ সেই সত্তা যিনি বাসা প্রেরণ করেছেন পাঠিয়েছেন হুয়াল্লাজি বাসাফিল উম্মেইনা নিরক্ষরদের মাঝে যারা অক্ষরের জ্ঞান রাখতো না আলিফ বা তাসা লিখতেও জানতো না পড়তে জানতো না গোটা মাক্কা খুঁজে হাতে গনা কয়েকজন দু চার পাঁচজন ছিল যারা লিখতে জানতো পড়তে জানতো কেউ জানতো না পড়া এমনকি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অক্ষরের জ্ঞান রাখতেন না আলিফ কোনটা বা কোনটা তা কোনটা ইয়া কোনটা কিছু জানতেন না এটি আল্লাহ ফেকরবুল্লাহ বড় হেকমতের কাজ যিনি অক্ষরের জ্ঞানী রাখতেন না তিনি সারা দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষক ওস্তাদ রসুল্লাহ সাল্লাম এটা রসুল্লাহ সাল্লাম মজেজা একটি অলৌকিকত্ব তাদের মধ্য থেকেই একজন রাসুল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে তার মানে তিনি ফেরেস্তা নন আর ফেরেস্তা নূরের পয়দা তিনি নূরের পয়দা না তাদের মধ্য থেকেই যখন পাঠিয়েছেন নিরক্ষরদের মধ্য থেকে মক্কারি একজন কোরাইশ বংশের তাহলে তিনিও মানুষ আর মানুষ কিসের পয়দা হ্যাঁ মানুষ কিসের পয়দা মাটির পয়দা নবী প্রসিদ্ধ হাদিস কল্লকুম মিন আদম আরে তোমরা সকলে তো আদমের সন্তান ও আদম মিন তোরাব আর আদম কি দিয়ে পয়দা মিন তোরাব মাটি দিয়ে পয়দা তোমরা সকলে আদম সন্তান ও আদম মিন তোরাব আদম আলী সালাম মাটি দিয়ে তাকে আল্লাহ পাক পয়দা করেছেন তৈরি করেছেন নিজ হাতে তৈরি করেছেন আল্লাহ রবুল আলমী মিনহুম তাদের মধ্য থেকে সুতরাং এখানে এই ভ্রান্ত আকিদা গুমরাহি আকিদা যে নবী নূরের পায়দা নবীর নূর থেকে সবকিছু সৃষ্টি নবী আল্লাহর নূরের এটা একটা বড় শির্ক কারণ আল্লাহর নূর আল্লাহর অংশ তাহলে নবী যখন আল্লাহর নূরের তা আল্লাহর অংশ নবী তাহলে আল্লাহর অংশ অংশীদার সাব্যস্ত করলেন রসুল্লাহ সাল্লামকে এই ক্ষেত্রে এইরকম যারা মুসলিম এই গুমরাহী আকিদা রাখে ভ্রান্ত বিশ্বাস রাখে তাদের খ্রিস্টানদের সাথে মিল আছে খ্রিস্টানরা কি বলে যে ঈসা আলি সাল্লাম হচ্ছে রোহল্লা আল্লাহর রু বা ইবনুল্লাহ আল্লাহর পুত্র এবনুল্লাহ আল্লাহর পুত্র না হয় রুহুল্লাহ আল্লাহর রুহ তাই না আল্লাহর অংশ সাব্যস্ত করে সেই জন্য তাদের কাছে পূজনীয় ঈসা আলি ইসলাম হ্যাঁ আর আমাদের মুসলিম সমাজের বিদাত পন্থীরা গোমরা আকিদা যারা রাখে তারা বলে যে মোহাম্মদ সাল্লাম নুরুল্লাহ আল্লাহ নূরের পয়দা তো অংশ করে দিল না খ্রিস্টান বলছে ইবনুল্লাহ রুহুল্লাহ আর এরা বলছে হ্যাঁ কি বলছে নুরুল্লাহ আল্লাহর নূর তাহলে একই রকমের শির কবির করলো খ্রিস্টান যদি বলে ইবনুল্লাহ আল্লাহর পুত্র আল্লাহর অংশ বলে তাহলে কাফের মোশেক হয়ে যায় আর মুসলিম হ্যাঁ যদি বলে আল্লাহর নূর আল্লাহর অংশ সাব্যস্ত করে তখন আর মুশেক হয় না কেমন অবিচার এ ভ্রান্ত আকিদা যদি কোনো ভাইয়ের থাকে তো বাদ দেন আর যদি আপনাদের ভাই বেরাদর আত্মীয় স্বজনদের এইরকম সিরকি আকিদা থাকে তাহলে তাদেরকে হেদায়তের দিকে নিয়ে আসেন না হলে শিরকের অবস্থায় মারা যেতে হবে আলিহিম আয়াতে নবীকে আল্লাহ কেন পাঠালেন আল্লাহ পাক নিজেই তার গরজ উদ্দেশ্য টার্গেট লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলছেন কি জন্য আমি নবী পাঠালাম ইয়াতুলু আলিম আয়াতেহি যাতে করে এই নবী মোহাম্মদ সাল্লাম তাদের সামনে আল্লাহর আয়াতগুলি পড়ে পড়ে শোনান ইয়াতুল আলিম আয়াতেহি ওয়োজা কি হিম এবং তাদের আত্মার পরিশুদ্ধি করেন তাদেরকে পাক পবিত্র করেন যেমন আত্মার পরিশুদ্ধি করবেন রুহের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন শিরিক থেকে কুফরি থেকে নেফা কপটতা থেকে আর পাপের কামনা বাসনা থেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে সংশয় থেকে এইসব রোগ থেকে যেমন পাক পবিত্র করবেন তাজকিয়া করবেন তেমনি তেমনি মনে রাখবেন সমস্ত রকমের গোনা অঙ্গ প্রত্যঙ্গের গোনা হোক জবানের গোনা হোক অন্তর গোনা সমস্ত গোনা থেকে পাক পবিত্র করার জন্য আল্লাহ রবুল আলমিন রসুল উল্লাহামকে পাঠিয়েছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের যদি হেদায়ত না নেন তার যদি দিক নির্দেশনা না নেন তার শিক্ষা দীক্ষা যদি না নেন তাহলে কখনো আপনি কেন আমি আমি কেন যে কোনো ব্যক্তি এমন কোন সাহাবি যিনি সাহাবি হয়েছেন তিনিও যদি রসুল্লাহ সাল্লামের শিক্ষা না নিতেন তাহলে কখনো গুনামুক্ত হতে পারতেন না পাপ মুক্ত হতে পারতেন না শির্ক মুক্ত হতে পারতেন না আর গুমরাহি মুক্ত হতে পারতেন না আর যতক্ষণ পর্যন্ত গুমরাহি মুক্ত শির্ক মুক্ত কুফরি মুক্ত পাপ মুক্ত না হবেন হবেন ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি জান্নাত পেতে পারে না কারণ না পাককে আল্লাহ জান্নাত দেবেন না না পাককে আল্লাহ জান্নাত দেবেন না এই জন্য কাফের মুশেকের জন্য জান্নাত হারাম কারণ কাফের জাহান নামে জ্বলে গেলেও পাক হবে না হেমা বিমুল কাইম কাফের জাহান নামে জ্বলে গেলেও পাক হবে না যার ফলে ওকে কোনোদিন জান্নাতে দেওয়া যাবে না কাফের মুশের বড় শির করে যারা মারা গেছে পক্ষান্তরে মুসলিম গুনাগার যদি তার তৌহিদ ঠিক থাকে আর পাঁচ অক্ট নামাজ ঠিক রাখে তাহলে ইসলাম ঠিক আছে তারপরে যদি কিছু ঘাটতি থাকে কিছু গোনা থাকে কাবিরা গোনা থাকে তো জাহান নামে জ্বলে কবর আজাব তারপরে জাহান নামে জ্বলে জ্বলে এই নাপাকি দূর হবে যেমন মরিচা লাগা লোহা বা ময়লা আবর্জনা লেগে আছে স্বর্ণ সেই স্বর্ণকে জ্বালিয়ে গলিয়ে আর তারপরে তাকে খাঁটি করা হয় হ্যাঁ খাদমুক্ত করা হয় ঠিক তেমনি গুনাগার যারা মুসলিম কিন্তু বড় শির করে মারা যায়নি ইসলাম ভঙ্গ করে মারা যায়নি এইরকম মুসলিমরা কবরের আজাব পেয়ে জাহান্নামের আজাব শাস্তি পেয়ে তাদের যে নাপাকি ছিল গুনার নাপাকি পাপের যে অপবিত্রতা ছিল সেগুলো থেকে পবিত্র হয়ে একদিন না একদিন জান্নাতে যাবে এ হচ্ছে কাফের আর মুসলিমের পার্থক্য কিন্তু মুসলিম হইতে হবে নামধারী মুসলিম হইলে হবে না অর্থাৎ যাতে করে এমন আকিদা আমল না থাকে আপনার যাতে আপনি আপনার ইমানকে নষ্ট করেছেন ইসলামকে নষ্ট করে দিয়েছেন ইসলাম থেকে বেরিয়ে গেছেন জন্মসূত্রে মুসলিম হয়েছিলেন ইসলামে দাখিল হয়েছিলেন আবার এমন ভ্রান্ত আকিদা বা বিশ্বাস বা আমল এমন কিছু করলেন নামাজ ছেড়ে দিলেন ইসলাম থেকে বেরিয়ে গেলেন আর গেট দিয়ে বেরিয়ে গেলেন এই গেট দিয়ে ঢুকলেন ওই গেট দিয়ে বেরিয়ে গেলেন তো লাভ গিয়ে তো এইরকম মুসলিম আজকাল কিন্তু মেজরিটি যারা এক দরজা দিয়ে ঢুকে জন্মসূত্রে মুসলিম হয়েছে আর এক দরজা দিয়ে ইসলাম ভঙ্গ করে বেরিয়ে গেছে করার জন্য আল্লে তাদেরকে কিতাবের আর হেকমতের জ্ঞান দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য নবী এসেছেন কিতাব এবং হেকমতের কিতাব হচ্ছে কোরআনে করিম আর হেকমত কিতাবের পাশাপাশি যখন হেকমতের কথা উল্লেখ করা হয়েছে তখন অনেক মহাক্কিক গবেষক মোফাসরিনরা বলেছেন যে তার মানে হাদিস রসুলের হাদিসকে হেকমত বলা হয়েছে হ্যাঁ আর কিতাব মানে হচ্ছে কোরআন এই জন্য সুরা হাজাব আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেছেন নবীলামের বিবিগণ সম্পর্কে আজওয়াজ মোতাহারাত সম্পর্কে মাহাতুল মোমেনির যারা আমাদের মাতা তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াজ আয়াতিল্লাহ ওখানে আয়াতিল্লা আছে কিতাবের জায়গায় কি রয়েছে মিন আয়াতিল্লাহ হিকমা আল্লাহর আয়াত আল্লাহর আয়াত কোন বলি কোরআন করিম কোরআনের আয়াত তাহলে কোরআনের আয়াতকে আয়াত বলা হইল অল হিকমার তার পাশে বলা আছে হিকমত মানে হাদিস তাহলে কি বলা হয়েছে নবীর বিবিগণকে ওয়াজ না তোমরা স্মরণ করো মুখস্থ রাখো নবী সাল্লাম মেলা কথা বাড়িতে বলছেন বাইরের সাহাবিরা শুনতে পাই না ঠিক কিনা আরে একজন মানুষ বাড়ির ভিতরে বাইরের চেয়ে বেশি কথা বলে বাড়ির বাড়ির বাইরে হয়তো আট ঘন্টা আমরা থাকি দশ ঘন্টা থাকি আর বাকি সময় বেশি সময়টা তো বাড়িতেই থাকি তাহলে বাড়িতে যে কথাগুলি হচ্ছে সেই কথাগুলি তো জরুরি বিশেষ করে নবীর কথা কারণ আমাদের কথা না আমাদের কথা গেল গেল কিন্তু কথা হচ্ছে যে নবীর কথা ঘরের বাইরে হোক আর ভিতরে হোক সবগুলি হচ্ছে শরীয়ত দিনের সাথে সম্পর্কিত হুকুম আহকাম মাসলা মাসাইল যেগুলি বলছেন বাড়ির কথাগুলি যদি বিবিরা মুখস্থ না রাখেন তাহলে মুসলিম উম্মাদের কাছে কি করে পৌঁছিবে এই জন্য নবিসামের বিবিগণ ওই বিষয়গুলি বর্ণনা করেছেন মাসিকের মাসলা স্বপ্নদোষের মাসলা রোজার অবস্থায় চুমন দেওয়ার মাসলা ইত্যাদি ইত্যাদি এইরকম ইস্তেহাজার মাসলা আরো বহু মাসলা নেফাসের মাসলা মেলা যেগুলো আভ্যন্তরীণ বিষয় রয়েছে অথবা ফরজ গোসুলের মাসলা এই এক গোসুলে এক গোসুলে বারবার যদি কেউ সহবাস করতে চায় স্ত্রীর সাথে এক স্ত্রীর সাথে অথবা একাধিক স্ত্রী কয়েক স্ত্রী আছে একই গোসুলে যদি কয়েকজনের কাছে যেতে চায় এরকম বহু মাসলা রয়েছে যেগুলি আভ্যন্তরীণ বিষয় যেগুলো রাস্তাঘাটে বলার প্রয়োজন হয় না কিন্তু বাড়িতে এগুলির প্রয়োজন হয় আর এগুলি শরীয়তের মশলা রসুল্লাহ সাল্লামের জীবনে এগুলি যদি নবী নবীলাম বিবেকন না বয়ান করতেন তাহলে আমরা কিছুই জানতে পারতাম না এই মশলাগুলি থেকে আমরা জাহেল মুরক্ষ থেকে যেতাম তোমরা স্মরণ করো মা ইউতলা যেগুলি পড়ে শোনা হচ্ছে যেগুলি পাঠ হচ্ছে তেলাওত হচ্ছে মিন আয়াতিল্লাহ আল্লাহর আয়াত ওহি নাজল হচ্ছে নবী সাল্লামের ওহি নাজল হয়তো নবী সাল্লাম বিবির পাশে শুয়ে আছেন সুবহান আল্লাহ বিশেষ করে সারদি আল্লাহ আনহার বিছানায় একই লাফে একই চাদরে শুয়ে থাকতেন আর ওহি নাজিল কখনো নবী করিম সাল্লাম বিবিদের রানে মাথা দিয়ে হেলান দিয়ে শুয়ে আছেন ওই অবস্থায় না ওহি নাজল হচ্ছে বাড়িতে ওহি নাজল হচ্ছে তো এই ওহিগুলির বাইরে কি করে খবর হবে যদি বিবিরা না মনে রাখবেন আল্লাহ পাক বিশেষভাবে তাগিদ করছেন নবীর বিবিগণকে আল্লাহর আয়াত ওয়াল হেকমা এবং যে হেকমতের কথাগুলি হচ্ছে অর্থাৎ হাদিসের কথা হচ্ছে কোরআনী আয়াত নয় কিন্তু সেগুলি সাল্লামের বাণী বচন বাচনিক হাদিস অথবা রসুল্লাহামের আমল রসুল্লাহ সাল্লাম সহবাস করে উজু করলেন উজু করার পরে ঘুমাইতেন এটা জানা আমাদের জন্য জরুরি যে সহবাসের পরে যদি মনে করেন যে এখন তো রাত দশটা বাজলো ফজরে আমার গোসল করলেই চলে এই মশলা জানতে হবে না তাহলে আমি শুয়ে থাকবো তো আমি এরকম নাপাক হয়ে শুয়ে থাকবো না পুরোপুরি নাপাক হয়ে শুয়ে থাকবেন না উজু করে আপনার নাপাকিটাকে হালকা করে না তারপরে শুয়ে থাকেন হয়তো যুবক মানুষ অথবা বিদেশ থেকে গিয়েছেন বিবির কাছে রাতে একাধিকবার যেতে হবে হ্যাঁ সহবাস করতে হবে তো বারবার করে গোসল করবেন মূর্খ লোকেরা তাই করে আমাদের সব মূর্খ সমাজের লোকেরা কি করে হ্যাঁ যেমনই সহবাস হলো তারপরে রে খাট থেকে নেমে ভালো করে হাঁটবি না তুই পায়ের আঙ্গুলে ভর দিয়ে দিয়ে কোন রকম করে গোসুল খানায় পৌঁছিবি শুনেছেন না শোনেন নাই আপনারাই তো শুনেছেন আমাকে নাই জানবো কি করে এই সব তো আমরা জানতামই না হ্যাঁ আপনাদের কাছ থেকে শিখে শিখে জানছি যে সব বিদাত আছে কোন রকম করে খাট থেকে নেমে আঙ্গুলে বুড়ো আঙ্গুলে ভর টর দিয়ে দুটো আঙ্গুলে ভর দিয়ে কোন গোসলখানায় পৌঁছে না হয় নলকূপের কাছে পৌঁছিতে হবে আর তাড়াতাড়ি করে গোসল করতে হবে ভাত রান্নাও করা যাবে না ভাত খাওয়াও যাবে না পানি পান করাও যাবে না নাপাক অবস্থায় এইসব সব ভুল কথা আল্লাহ এত ছাড় দিয়েছেন আর আমরা দিনকে এত সংকীর্ণ করে দিয়েছি উজু করে নেন নামাজের টাইম হয়নি যতক্ষণ পর্যন্ত উজু করে নেন আর তারপরে আপনি আবার সহবাস করেন আবার সহবাস হলে আবার উজু করে নেন নাপাকি হালকা করে নেন অথবা কাজকর্ম করেন ডিউটি করেন হাট বাজার করেন ঘুরেন ফিরেন সমস্যা নাই হ্যাঁ নামাজের সময় না আগে আগে আপনাকে কি করতে হবে গোসল করে নিতে হবে এখন একটা মাসলা রোজা সংক্রান্ত মাসলা বলি নবীর জীবনীর সাথে সম্পর্কিত রোজার মাসলা অনেক ভাইদের স্বপ্ন দোষ হয় না হয় না রাত্রে শুয়েছেন ঘুমিয়েছেন স্বপ্ন দোষ হয়েছে অথবা অনেকের সাথে পরিবার আছে অথবা দেশে যাবেন হয়তো রমজানে অনেকে দেশে যাবেন এই মাসলা আজকে প্রয়োজন এবছরে প্রয়োজন না হলে আগামী বছর প্রয়োজন পড়তে পারে আপনার যখন জাগছেন আপনি সাহারি খাওয়ার জন্য সেই সময় যদি গোসল করতে যান ফরজ গোসল হয়ে আছে না পাক হয়ে আছেন ফরজ গোসল মাথার উপরে আছে ওই সময় সাহারি খেতে উঠেছেন এখন যদি সাহারি খান তাহলে গোসল করা হচ্ছে না আর গোসল করতে গেলে সাহারি খাওয়া হচ্ছে না কি করবেন এখন কে উত্তর দেবে যে উত্তর দেবে তাকে একটা প্রাইজ দেওয়া যাবে দেখি প্রাইজ একটা উঠান এখন কি করবেন দলিল সহ বলতে হবে শুধু ফতোয়া দিলে হবে না কারণ বিনা দলিলে ফতোয়া দেওয়া হারাম ইমাম আবু রহমতুল্লাহ আলী বলছেন বিনা দলিলে ফতোয়া দেওয়া সাহারি খাওয়ার সময় হতে যাচ্ছে শেষ হতে যাচ্ছে একবারে ওই সময় জাগতে জাগলেন আর দোষ হয়ে আছে গোসল করতে দৌড় দেবেন না সাহারি খাবেন যে দলিল সহ উত্তর দেবেন হাত উঠান এর দলিল কি কেন করবেন আপনি কোরআনের একটি আয়াত না রসুল একটা হাদিস না নবীর আমল কমপক্ষে আমল নবী এরকম করেছেন বলতে হবে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম কানা রাসুল্লাহ সাল্লাম ইউসবেহ জনবান ওয়াহা সাইম রসুল্লাহ সাল্লামের সকাল হয়ে যেত নাপাক অবস্থায় মানে ফজর আজান হয়ে যেত আর রোজা রাখতেন তার মানে রোজা রাখার জন্য নিয়ত করার জন্য পবিত্রতা শর্ত নয় আপনি নাপাক অবস্থায় রোজা নিয়ত করেন বোঝা গেছে সাহারি খাওয়া সুন্নত নিয়ত করলে রোজা ঠিক না অন্তরের নিয়ত নিয়ত পড়বেন না আবার কে কে নিয়ত পড়েন নামাই তো নাসুম আগাদান কে পড়েন যে পড়েন হাত তোলেন হ্যাঁ যদি কেউ পড়েন হাত তোলেন আরবিতে যে পড়েন হাত তোলেন প্রাইজ দিয়ে দেবো অসুবিধা নেই দেব প্রাইজ যেই ব্যক্তি এখানে এই ভাইদের মধ্যে নামাই তান আসুমা গাদান পড়ে রোজা রাখেন একটু হাত তোলেন কেউ প্রাইজ নিবে না এদিকে এগুলো তো নিবেই না নামাই তো আনাসুমা গাদান বলে কে রোজা রাখেন যদি হাত ওঠান তাহলে প্রাইজ পাবেন হ্যাঁ কেউ নেই তার মানে প্রাইজ বলেন না নিয়ত কেমন করে করেন তাহলে নিয়ত কেমন করে করেন নিয়ত কেমন করে করেন অন্তর থেকে কেমন করে বলেন আমি নিয়ত করছি আমি নিয়ত করছি রোজা রাখবো আস্তে আস্তে জবানে বলেন নাকি অন্তরে যেমন নিয়ত করে এখানে এসছেন ওই রকমই ঠিক না হ্যাঁ, যেমন নিয়ত করে এখানে যে দিনের কথা শোনার জন্য একটু আগে ভাগে যায় ঠিক না ঠিক এইটাও নিয়ত নিয়ত মানে অন্তরের ইচ্ছা অন্তরের সংকল্প তো কি বলছিলাম রসুল্লাহ সাল্লাহামের সকাল হয়ে যেত জুনবি অবস্থায় নাপাক অবস্থায় সাহারি খাওয়া সন্ন্যত সাহারি নাপাক অবস্থায় খেতে পারেন নিয়ত হয়ে গেছে তারপরে ফজরের নামাজের আগে আগে আপনার গোসল করে তাড়াতাড়ি গোসল করে ফজরের জামাতে হাজির হন পুরুষ মানুষ জি এটা করতে তাহলে নামাজের জন্য গোসল করতে হবে সাহারি খাওয়ার জন্য রোজা ধরার জন্য নিয়ত করার জন্য গোসল করা জরুরি নয় এতটুকু যদি ইসলামের ছাড় থাকে হ্যাঁ তাহলে চিন্তা করুন কাজকর্ম করা যাবে না প্রয়োজনে সংসারের অথবা রান্না করা যাবে না আমাদের দেশের মহিলারা যদি বৌমা সম্পর্কে আগের মহিলারা বিশেষ করে বৌমাকে জানতে পারে যে নাপাক আছে আর রান্নাঘরে ঢুকেছে ধাক্কা দিয়ে বের করে দিত ধাক্কা দিয়ে বের করে তো ও বউকে রান্নাই করতে দিবে না গোসল করে আয় না হলে কিচেনে ঢুকবি না সব বাড়ির বরকত সব শেষ করে দিবি তুই হ্যাঁ এগুলো যে হালো তজ্ঞতা যাই হোক আমরা আমাদের বাইরে চলে যাচ্ছি কথার বলছিলাম যে কিতাব মানে হচ্ছে কোরআনে করিম ওয়ায়ু আল্লাহল কিতাব হেকমা আর হেকমত মানে হচ্ছে রসুল্লাহ সাল্লামের হাদিস জি আগমনের পূর্বে রসুল হওয়ার পূর্বে মানুষ স্পষ্ট গুমরাহিতে ছিল স্পষ্ট গুমরাহিতে ছিল সুবহান আল্লাহ নিজের মেয়েকে যদি জীবন্ত দাফন করে আজকাল কি গুমরাহিতে নেই হ্যাঁ? আজকাল মেডিকেল সায়েন্স একটু উন্নতি করেছে হ্যাঁ যার ফলে কি করছে অ্যাবর্শন করছে আর না হলে আগে থেকে বাচ্চা নেবে না দুটো নেওয়ার পরে সারা জীবন ধরে আর নিবেই না তো একই কাজ তো করছেন মক্কার কাফেরদের জামানায় যদি এইরকম মায়া বড়ি থাকতো হ্যাঁ আর এইরকম বছর দু বছরের জন্য ইঞ্জেকশনের ব্যবস্থা থাকতো যে সব কাজ করে দুটো নেওয়ার পরে আর নেব না তাহলে কি ওরা জীবন্ত দাফন করতে যেত হ্যাঁ তাহলে ওই কাজটাই তো করছেন যারা স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছেন যে একটা নিয়েছি দুটো নিয়েছি তিনটে নিয়েছি আর নেব না একটা ছেলে হয়ে গেছে একটা মেয়ে হয়ে গেছে বা শেষ হয়ে গেছে আর নেব না তাদেরকে বলছি যে ওই মক্কার কাফের মুশরেকদের মতোই দলালি মবিন স্পষ্ট গুমরাহির কাজ করছেন ভালো করে মনে রাখেন আল্লাহ দুনিয়াতে পাঠাতে চান রিজিক সহ তোমাদেরকেও রিজিক দিচ্ছি তোমাদের ওই মাসুম নিষ্পাপ শিশুদেরকেও রিজিক দিচ্ছি আর আপনি বলছেন না আমি আমার ঘরে আসতে দেব না এটি স্পষ্ট গুমরাহি ভালো করে আর যারা পেটে বাচ্চা ধরে যাওয়ার পরে আবার অ্যাবর্ষণ করে নষ্ট করছে তারা তো পুরোপুরি খুন করছে এতে কোনো সন্দেহ নেই পুরোপুরি খুন করছে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ পাক যেন মুসলিমদেরকে হেদায়ত দান করেন আর প্রাইভেট যেগুলি আজকাল ক্লিনিক রয়েছে সেগুলিতে এই হারাম ব্যবস্থা আর হারাম রোজগার চলছে আল্লাহ পাক এদেরকেও হেদায়ত দান করেন বলছিলাম রসুল্লাহামের জীবনী সম্পর্কে এই আয়াত দিয়ে শুরু করলাম রসুল্লাহাম আকরাম খালকিল্লাহ সমস্ত সৃষ্টি সেরা ও আফজালুর রসুল আর সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম রসুল আল্লাহ রাবুল আলমিনের শ্রেষ্ঠ রসুল পাঁচজন কে পাঁচজনের নাম বলতে পারেন পাঁচজন সবচেয়ে শ্রেষ্ঠ রসুল ফসবের কামা সবার আজমে মিনা রসুল আর এই পাঁচজন রসুলের কথা কোরআনে কারিমের দুটি আয়াতে একসাথে বয়ন করা হয়েছে দুই জায়গায় আর এই পাঁচজনের মধ্যে আবার দুইজন আল্লাহ রাবুল আলমিনের খালিল অন্তরঙ্গ বন্ধু রসুল দুই খালিল এই দুইজনের নাম কে বলতে পারেন ইব্রাহিম আলাই সালাম আর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মাসা আল্লাহ এখন আমরা <clears throat> দুই খালিলের শেষ খালিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে আলোচনা করব এই দুই খালিলের কথাই দরুদে রয়েছে দরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম আইন্না হামিদ মজিদ দেখেছেন যেমন রহমত <clears throat> যেমন বরকত তুমি দিয়েছ ইব্রাহিমের পরিবারে ইব্রাহিমে তেমন রহমত বরকত দান করো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এবং তার পরিবার পরিজনে তাহলে এই দুইজন সবচাইতে শ্রেষ্ঠ রসুল এবং আল্লাহর অন্তরঙ্গ বন্ধু খালিল আর শেষ নবী খাতামুল আম্বিয়া শেষ নবী কে শেষ নবী কে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সুতরাং সাবধান বাংলাদেশে কাদিয়ানি নামে একটি গোমরা মোরতাদ কাফের দল কাজ করছে যেই দলটিকে বিশ্বের মুসলিম অনেকগুলি দেশে কাফের বলে অমুসলিম বলে ঘোষণা করা আছে বাংলাদেশের জন্য এটা ফরজ যে অমুসলিম বলে তাদেরকে ঘোষণা করবে তারা বলছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ভারতের ভারতের পাঞ্জাবের এক মোরতাদ ইংরেজরা তাকে দাঁড় করেছিল এই ফতোয়া দেওয়ার জন্য যে ইংরেজরা আমাদের মিত্র বন্ধু সুতরাং ইংরেজদের বিরুদ্ধে জেহাদ জেহাদ করা যাবে না আর ইংরেজদের থেকে দেশকে স্বাধীন করা যাবে না ইংরেজরা আমাদের কল্যাণ নিয়ে এসেছে এই ফতোয়া দেওয়ার জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানি খবিসকে দাঁড় করেছিল সে বিভিন্ন স্তর পার করার পরে নিজেকে নবী রসুল বলে দাবি করেছিল নবী রসুল বলে দাবি করেছিল এই কাদিয়ানি ফিরকার কোন লোক তারা নিজেদের নাম আহমদি বলে ধোকা খাবেন না আহমদি নাম শুনে অনেক সাদা সিদা মানুষ মূর্খ মানুষ ভাবে যে মোহাম্মদ তো নাম একটা আহমদ ছিল তো আহমদি মানে হয়তো মোহাম্মদ নবীর সাথেই সম্পর্ক না নবীর সাথে সম্পর্ক নাই এরা ভারতের পাঞ্জাবের ওই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মোর্তাদের অম্মাতেরা সুতরাং এদেরকে কোন জায়গায় স্থান দেবেন না যদি কারো গ্রামে থাকে কোন স্থান দেবেন না আল্লাহ রাবুল আলম এদেরকে দুনিয়া আখেরাতে লাঞ্ছিত করেন এবং এদের পৃষ্ঠপোষক যারা রয়েছে তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করেন দুনিয়াতে শেষ নবী খাতামুল্লাম্বিয়া মাহমুদ রসুল্লাহাম আল্লাহ বলছেন মা কানা মোহাম্মদ আবা আহাদিমের রেজা তোমাদের কোন পুরুষ লোকের পিতা নন তার মানে নবী সাল্লামের ছেলে সন্তান কেউ বেঁচে থাকেনি বাল্য জীবনে ছোটকালে মারা গেছে সুতরাং কোন পুরুষের পিতা মোহাম্মদ সাল্লাম নন মেয়েদের পিতা ছিলেন হ্যাঁ মেয়েরা বড় হয়েছিল জাইনাবের পিতা জাইনাবিনতে মোহাম্মদ হ্যাঁ রোকাইয়ার পিতা ওম্মে কুলসুমের পিতা ফাতেমার পিতা কিন্তু আমাদের দেশের মানুষরা ওই শিয়াদের মতোই নবীর মেয়েদের নামের কথা আসলে চারটার নাম জানে না শুধু একটা জানে শুধু একটা জানে মা ফাতেমা মা ফাতেমা তারপরে এখানে এক মজার কথা আরে মা ফাতেমা কেন হবে ফাতেমা কি মা হইল নাকি নবীর মেয়ে হ্যাঁ নবীর মেয়েও মা নবীর স্ত্রী ও মা নাকি আল্লাহ তো কোরআনে কেন বলছেন সুরে হাজাবে ও মাহাত উম্মাহাতুহুম নবীর বিবিগণ হচ্ছে উম্মতের মা তোমাদের মা তাহলে ফাতেমার মায়ের নাম কি ছিল ফাতেমার মায়ের নাম খাদিজা রাজি আল্লাহ খাদিজাও মা আমাদের কোরআনের ভাষা আল্লাহ কোরআনে বলছেন আর খাদিজার মেয়ে ফাতেমা রাজি আল্লাহ তিনিও আমাদের মা আর মা ফাতেমার গান গান আর মা ফাতেমার কিসা কাহিনী বয়ন করেন মা ফাতেমার ওয়াজ করে থাকে আমাদের দেশের বক্তারা জাহেল বক্তারা মা ফাতেমা মা ফাতেমা করে ভালো করে মগজে বসিয়ে নেন যে ফাতেমা মা নন যদি তার মা মা হয় তাহলে আবার মেয়েও কি করে মা হইতে পারে অসম্ভব কথা অসম্ভব কথা এটা সুতরাং আচ্ছা তারপরে মা ফাতেমা শুধু ফাতেমাকে মা বলবেন জীবনে তো কোনোদিন বাংলাদেশে শোনেননি মা জৈনব হ্যাঁ মা উম্মে কুলসুম হ্যাঁ মা রোকাইয়া হ্যাঁ এই কথা তো কোনদিন শোনেন নাই কেন শোনেন নাই ওগুলোও তো নবী সালামের মেয়ে একবার ওমরায় যাচ্ছিলাম আর ড্রাইভার ছিল শিয়া কথা বুঝতে পারছেন তো প্রতিযোগিতা করা ছিল আমাদের দিনী ভাইরা ছিল তাদের একটা কাফেলা নিয়ে গেছিলাম তো প্রতিযোগিতা কিছু প্রাইজ ছিল আমার কাছে তো জিজ্ঞেস করলাম যে নবীর কয় মেয়ে আরবিতে একবার বললাম কারণ দু একজন আরবি ছিল মিশরি ছিল সুডানি ছিল আর তারপরে বাংলায় বললাম আর তাদের তাদের মেজরিটি ছিল নবীর কয় কয় মেয়ে ছিল তো দু একজন জবাব দিল চার অধিকাংশ তো হা হা লাদরি জবাব দিল না ওই যে শিয়া ড্রাইভার আছে সে বলছে আউ্বাল আমার আসমা জীবনে প্রথম শুনছি যে নবীর চারটা মেয়ে তাহলে কত অজ্ঞতা সৌদি আরবে বাস করে আর নবীর যে চারটা মেয়ে তো তো চারটা মেয়েরই খবর রাখে না নবীর একটা মেয়ে শুধু জানে যার পূজা করে ফাতেমার যেহেতু পূজা করে সেজন্য ফাতেমাকে জানে আর বাকিগুলো তো পূজা করে না বাকিগুলো নামও জানার প্রয়োজন মনে করে না চিন্তা করেছেন এইভাবে নবীর জীবনী জানলে হবে যে মা ফাতেমার পূজা করেন আর তার তিনটা বোনকে চিনেন না আউজবিল্লাহ এইরকম মুসলিম হইলে হবে না মুসলিম হইতে হবে মুসলিম হওয়ার মতো নবীর মেয়ে যেমন ফাতেমা সম্পর্কে জানা জানা ফরজ আপনার যদি হয় তাহলে জাইনাম সম্পর্কে জানা ফরজ হ্যাঁ ওম্মে কুলসুমের নাম জানাও ফরজ আর রোকাইয়ের নাম জানাও ফরজ আপনার জন্য কারণ নবীকে যখন জানবেন তো নবীর মেয়েদেরকে পরিবারকে জানতে হবে হ্যাঁ কারণ তাদের জন্য আপনি দোয়া করবেন হ্যাঁ তাদের নাম আসলে আপনি রদি আল্লাহ আনহা বলবেন আপনি সুতরাং জানতে হবে আপনাকে আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে তফিক দান আমাদের দেশে এই শিয়াদের গুমরাহিগুলি অনেক থেকে গেছে এ মহরমের গুমরাহি আর এই রকমের মেলা বিদাতের গুমরাহিগুলি এই যে সুফিবাদ এই যে পীরতন্ত্র ওইটাও তাদের কাছ থেকে ইরান থেকে এসছে যতগুলি সুফিগুলি সামস্তাবরিজি হোক আর জালালউদ্দিন রুমি হোক আর আপনার ওই বাইজেদ বোস্তামি হোক এইরকম যতগুলি লোক গুমরাহ করেছে এরা সবগুলি পার্সিয়ান সাবিরান এইভাবে জাতিকে গুমরা করে রেখেছে নামে সুন্নি কিন্তু কাজে কর্মে সব ওদেরই আকিদা রাখে আমার দেশের বাংলা ক্যালেন্ডার দেখেছেন বাংলা ক্যালেন্ডার দেখেছেন তো যেগুলো একটু ইসলামিক মানে অমুসলিমদের না ওতে পাঁচটা নাম লেখা থাকে আর ওগুলোকে শিয়ারা বলে পাঁচে পঞ্চাতন হ্যাঁ হ্যাঁ পাঁচে পঞ্চাতন পাঁচটা হচ্ছে পবিত্র দেহ পবিত্র আত্মা হ্যাঁ পবিত্র আত্মা পাঁচটা পবিত্র আত্মা কি তাদের কাছে লেখা থাকে দেখবেন হ্যাঁ কি লিখা থাকে মনে আছে কারো মনে আছে দেখেছেন কি লিখা থাকে মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন ভালো করে দেখবেন বাংলা বাংলা ক্যালেন্ডার গুলো কোনাতে কোনাতে করে এইদিকে মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন এই করে লিখা আছে অথচ সন্নি মুসলমান আর সন্নি মুসলমানরা এই ক্যালেন্ডার তৈরি করে কিন্তু আকিদা হচ্ছে গুমরাহি আকিদা পাঁচটি হচ্ছে পবিত্র আত্মা এরা উদ্ধার করতে পারে এরা গৌস এরা কতুব এরা উদ্ধার করতে পারে জিলানি চিস্তি সম্পর্কে যেমন সিরকি কুফুরি আকিদা রয়েছে তেমনি এদের সম্পর্কে ওই সিরকি কুফুরি আকিদা রয়েছে এরা মানুষকে উদ্ধার করে বালা মুসিবত যাই হোক নবী করিম সাল্লাম হচ্ছেন খাতাবুন নবীন আল্লাহাক বলছেন যে তিনি রসুল্লাহ রসুল আল্লাহ খাতামান নবীন শেষ নবী মোহাম্মদ বিন আবদুল্লাহ তার নাম ছিল হ্যাঁ মোহাম্মদ জি আকাশে তার নাম ছিল আহমদ জি মিম্বাদ ইসমহ আহমদ কোরআনিক সুরে সাফে রয়েছে নবী করিম সাল্লামের নাম তার দাদা আব্দুল মুতাল্লেব মোহাম্মদ রেখেছিলেন বাবার নাম আবদুল্লাহ দাদার নাম দাদার নাম আব্দুল মুতাল্লেব এটা হচ্ছে ডাক নাম মুতাল্লেব আব্দুল মুতাল্লেবের গোলাম আব্দুল মুতাল্লেবের চাচার সাথে সম্পৃক্ত করে বিশেষ একটা রহস্যে আব্দুল মোতালেব নাম পড়েছে কিন্তু তার নাম নবী সালামের দাদার নাম যখন বাল্য জীবনে তার জন্ম যখন হয় তখন রাখা হয়েছিল সেইবা তার নাম সেইবা রাখা হয়েছিল জন্ম যখন হয় মায়ের পেট থেকে জন্মে তখনই মাথায় কিছুটা চুল সাদা ছিল আর চুল সাদা হলে সেই বলা হয় এই জন্য আব্দুল মোতালেবের আসল নাম ছিল সাইবা আর আব্দুল মোতালেব বাবের নাম হচ্ছে হাসেম আর হাসেমের বাবা হচ্ছে আব্দে মোনাফ আব্দে মোনাফের বাবা হচ্ছে কোসাই বিন কেলা বিন মুর্রা বিন কাব বিন লোয়াই বিন গালে বিন ফেহের বিন মালিক বিন নদর বিন কেনানা বিন খোজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মোদার বিন নাজার বিন মাদ বিন আদনান এই আদনান পর্যন্ত নবী সাল্লামের বংশ পরম্পরা সিলসিলায় নাসাব সত্য পৌঁছিছে এতে কোনো সন্দেহ নেই আর তারপরে ভেজাল আছে তারপরে কিছু গ্যাপ আছে সুতরাং কিছু লোকেরা যে ইসমাইল ইব্রাহিম আলী সালাম পর্যন্ত সিলসিলে নসাব পৌঁছায় তাতে কিছু ঘাটতি আছে কিছু গ্যাপ পড়েছে আর তারপরে আবার ইব্রাহিম থেকে নিয়ে আদম পর্যন্ত অনেক কিতাবে পৌঁছিয়ে থাকে সেগুলোতে নিঃসন্দেহে নিঃসন্দেহে ঘাটতি আছে এই জন্য রসুল্লাহাম নিজের বংশ পরম্পরা গণনা করতে গিয়ে আদনান পর্যন্ত গিয়ে থেমে যেতেন আর তারপরে বলতেন না তবে একটি কথা নিশ্চিত যে ইব্রাহিম আলী ইসাল্লামের তিনি বংশের এবং তার বংশে কোন রকমের হ্যাঁ, হারামের অনুপ্রবেশ ঘটেনি এই নিশ্চয়তা আল্লাহ পাক রব্বুল্লা আলমের পক্ষ থেকে রয়েছে এইভাবে আল্লাহ পাক নবী সাল্লামের বংশকে পাক পবিত্র রেখেছেন বা নবী সাল্লাহ সাল্লামের নসলকে আল্লাহ ফকরবের পাক পবিত্র রেখেছেন নবী সাল্লাম কোরাইশ বংশের এই কোরাইশ ছিল উপাধি কার উপাধি ছিল একদল বলছেন ফেহের বিন মালিক যে পূর্বপুরুষ নবী সাল্লামের তার উপাধি কোরাইশ ছিল আর আর দল বলছেন নজরিবিনে কেনানা তার উপাধি ছিল কোরাইশ এ নজরের অপর নাম কোরাইশ ছিল সেখান থেকে এই বংশের নাম পড়ে কোরাইশ আদনান আদনান হচ্ছে মিন জুরিয়াতে ইসমাইল বিন ইব্রাহিম ইসমাইল বিন ইব্রাহিম আলাইহমাস সালাম আমের বংশের এতে ঐক্যমত রয়েছে আর তারপর সম্পর্কে বলছেন যারা জীবনে লিখেছেন ওয়ালাকিন লাম ইউরাফ বিদাব আদাদুন ওয়ালা আসমাম মান বাইনা ইসমাইল আলাইহিস সালাম আদনান থেকে শুরু করে ইসমাইল পর্যন্ত যে বংশ পরম্পরা রয়েছে এতে কতগুলির নাম রয়েছে কয় পিড়িতে গিয়ে পৌঁছিবে এই সম্পর্কে কোন বিশ্বস্ত সূত্রে জানা যায় না এতে সন্দেহ রয়েছে তার মা সম্পর্কে বলে শেষ করে দিচ্ছে তার মার নাম হচ্ছে আমেনা আর তার নানার নাম হচ্ছে ওয়াহাব আমেনা বিনতে ওয়াহাব বিন আব্দে মানাব বিন জোহরা বিন কেলাব এই কেলাবে গিয়ে রসুল্লাহ সাল্লামের সাথে বংশ এক হয়ে যাচ্ছে মায়ের দিক থেকেও তিনি করেছি আর বাপের দিক থেকেও করেছি দুই দিক থেকে সবচেয়ে সম্ভ্রান্ত বংশের রাসুল্লাহ সাল্লাম কোসাই বিন কেলাব কেলাবের ছেলে এক কোসাই ছিল ওই দিক থেকে নবী সাল্লামের বাপের বংশ আর জোহরা বিন কেলাব এই কেলাবের ছেলে জোহরা এই দিক থেকে রসুল্লাহাম মা আমেনার বংশ গিয়ে একসাথে মিলে যাচ্ছে একই বংশে কেলাব কেন বলা হয়তো তাকে তিনি খুব বেশি বেশি কুকুর দিয়ে শিকার করতেন বন জঙ্গলে এই জন্য তাকে কানা কাসির সাইর বিল কেলাব ফাওরেফা বিহা সেই জন্য তাকে কেলাব বলা হয়েছে ডাক নাম যেমন এরকম নাম আমাদের দেশে পদবী নাম পড়ে যায় কিন্তু তার নাম কেউ বলেছেন যে হাকিম ছিল কেউ বলেছেন অরুয়া ছিল প্রসিদ্ধ নাম কেলাবের ছিল হাকিম এখানে আমার আজকের আলোচনা সিরাতুল নবী সম্পর্কে শেষ করছি এরপরে বিষয়ভিত্তিক কিছু আলোচনা রমজান সম্পর্কে বা রমজানে যেসব ইবাদত বন্দীগী রয়েছে সে সম্পর্কে আলোচনা হবে ইনশা আল্লাহ তালা আমাদের ভাই শেখ মুখলিসুর রহমান সাহেব আছেন হয়তো আলোচনা করবেন জজাউল্লাহ ও ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলী